عليكم ورحمة الله وبركاته সূরা আন-নূরের 30 নম্বর আয়াত আর 31 নম্বর আয়াত এই দুটি আয়াতে কারিমা হলো হেজাবের আয়াত পর্দার আয়াত এর আগে আল্লাহ রব্বুল আলমিন সুরা আল আহজাবে পর্দার কিছু আয়াত হিজাবের কিছু আয়াত নাজিল করেছেন আর সুরা আন্নুরের তিরিশ এবং একত্রিশ নম্বর আয়াতে একেবারে পূর্ণাঙ্গ বিস্তারিত হেজাবের বিধান আল্লাহ রব্বুল্লা আলমিন নাজিল করেছেন হেজাব কি শুধু নারীর জন্য নাকি নারী পুরুষ উভয়ের জন্য নারী পুরুষ উভয়ের উপরেই হেজাব পরস পর্দা পরস বরং পুরুষের জন্য আগে পরস নারীর জন্য পরে কারণ পুরুষ যদি পর্দা না করে হেজাব না করে তো ওই বাড়িতে ওই ঘরে নারীর পক্ষে হেজাব পালন করা কঠিন এই জন্য আল্লাপাক আগে পুরুষদেরকে হেজাব পালনের নির্দেশ দিয়েছেন তারপরে নারীদেরকে আল্লাহ রব্বুল্লা আলমী নির্দেশ দিয়েছেন হেজাব ফরজে আইন বিধান হেজাব কি ফরজে আইন পর্দার আইন ফরজে আইন পুরুষ নারী শিক্ষিত অশিক্ষিত সকল ধরনের সকল শ্রেণীর সকল পেশার মুমিন পুরুষ এবং নারীর উপরে হেজাব ফরজ শরীয়তের কোনো বিধানকে নিয়ে অপছন্দ করলে ঠাট্টা করলে বিদ্রোপাত্মক কথা বললে ইমান বঙ্গের কারণ কুফরি জন্য কেউ যদি পর্দা নিয়ে কোনো কথা বলে তার ইমান চলে যাবে কুফরি এটা কেউ যদি বলে যে পর্দা ভালো লাগে না পর্দা দেখতে পারেন আয় রে মুখ এগুলার এমন করে বান্ধে রেখেছে কেন আয় এমন করছে কেন এই তার ইমান চলে গেছে সাথে সাথে কুফরি কারণ সে শরীয়তের সরে ওই একটা গুরুত্বপূর্ণ বিধানের ব্যাপারে আল্লাহর বিধানের ব্যাপারে বিদ্রুপাত্মক ঠাট্টামস্কারে করে কথা বলছে এটা ইমান বঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ এটা কুফরি হয় কারণ এই হেজাবের বিধানটা অসংখ্য হাদিস সহি হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআন একাডেমির অনেকগুলো আয়াত দ্বারা আল্লাপাক এটাকে ফরজ করেছেন মুমিনের জন্য হেজাব হলো দুইটা পুরুষের জন্য দুইটা আর মেনাদের জন্য নারীদের জন্য হলো কয়টা চারটা এটা মনে রাখবেন পুরুষের জন্য কয়টা দুইটা নারীদের জন্য চারটা নারীদের জন্য দুইটা বেশি কেন কারণ আল্লাহ রব্বুল্লা আলমিন মায়ের জাতিকে আমাদের মা বোনদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন শারীরিক গঠনের অবয়বের দিক থেকে ভিন্নতা করে তৈরি করেছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদের ক্ষেত্রে হেজাবের বিধান দিয়েছেন চারটা আর আমাদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে দিয়েছেন দুইটা এখন কেউ প্রশ্ন তুলতে পারে যে নারীর জন্য চারটা হইল কেন তাহলে নারীকে আরো অতিরিক্ত চাপাই দেওয়া হলো না দুটা আল্লাহ রব্বুল আলমিন পুরুষকে সৃষ্টি করেছেন এক ধরনের কার্যক্রমের জন্য পুরুষদের কর্মক্ষেত্র পুরুষদের কার্যক্রম এক ধরনের আর নারীর ক্ষেত্র নারীর কার্যক্রম নারীর অঙ্গন এটা আল্লাপাক ভিন্ন অঙ্গন করে সৃষ্টি করেছেন তাহলে পুরুষ একজন পরিবারে যিনি পুরুষ থাকবেন তিনি তার স্ত্রীর বরণ পোষণ বরণ বহন করা তার উপরে কি ফরজ তার ছেলে মেয়েদের বরণ পোষণ বহন করা ফরজ তার মা বাবার ফরজ তার আত্মীয় স্বজনের তার প্রতিবেশীর তাহলে একজন পুরুষের উপরে কয় ধরনের হক জড়িত আর ওই বাড়ির একজন স্ত্রীর উপরে মহিলার উপরে কয়জনের বরণ পোষণ ফরজ তার নিজেরটাও ফরজ না অন্যদেরটা তো দূরে থাকুক তার নিজের বরণ পোষণও তার উপরে ফরজ না ছোটবেলায় তার বাবার উপরে ফরজ বিয়ে দেওয়ার পরে স্বামীর উপরে ফরজ বৃদ্ধ হয়ে গেলে ছেলের উপরে ফরজ তাহলে তার কর্মক্ষেত্র আর পুরুষের কর্মক্ষেত্র ভিন্ন পুরুষ সকালবেলায় বেরোয় যেতে হবে সন্ধ্যায় আসতে হবে পুরুষ অনেক কঠোর পরিশ্রমের কাজ করতে হবে এই জন্য আল্লাপাক পুরুষের শরীরটাকে তৈরি করেছেন ওইভাবে কর্মক্ষম করে কাজ করার জন্য পুরুষের শরীরকে আল্লাপাক তৈরি করেছেন নারীর শরীরকে আল্লাহ রব্বুল আলমিন ইট ভাঙ্গার জন্য মাটি কাটার জন্য তারপরে আপনার ওই কঠিন কঠিন রিক্সা চালানোর জন্য এইরকম পারিশ্রমিক কাজগুলো করার জন্য আল্লাপাক নারীর শরীর তৈরি করেন নাই নারীকে আল্লাপাক অনেক সম্মানিত করে বরং তারা সম্মানের সাথে তারা বসবাস করবে এভাবে আল্লাহ রব্বুল্লা আলমিন তাদেরকে তৈরি করেছেন এই জন্য পুরুষের শারীরিক কাঠামো নারীর শারীরিক কাঠামোকে আল্লাপাক ভিন্নতা দিয়েছেন এজন্য তাদের হেজাবের ক্ষেত্রেও আল্লাহ রব্বুল্লা আলমিন ভিন্নতা দিয়েছেন পুরুষের হলো কয়টা দুইটা এক নম্বরটা হলো গাদ্দে বাসার দ্বিতীয়টা হলো হেফাজতে ফরুজ এক নম্বরটার নাম গাদ্দে বাসার আল্লাহবাক এখানে দুইটা কথা বলছেন কুল্লিল মিন আবসারিহিম আপনি পুরুষ মুমিনদেরকে বলে দিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের দৃষ্টিগুলোকে সংযত রাখে তাদের যৌনাঙ্গকে সংরক্ষণ করে দালিকা আসকাল আহম এটা তাদের জন্য অধিক পবিত্রতা তারা মনের ভিতরে কি নড়াছড়া করে কি সংকল্প করে এই সব কিছুর খবর আল্লাহ রব্বুল আলমিন জানেন সুহান আল্লাহ তাহলে এখানে পুরুষকে আল্লাপাক নির্দেশ দিয়েছেন দুইটা হেজাবের একটা গাদ্দে বাসার মানে দৃষ্টিকে সংযত রাখা দৃষ্টি বন্ধ রাখা না পুরুষ যদি দৃষ্টি বন্ধ রাখে তো কাজ করবে কিভাবে এজন্য আল্লাহ পাক দৃষ্টি বন্ধ রাখতে বলেন নাই দৃষ্টিকে সংযত রাখতে বলছেন দৃষ্টি খোলা থাকবে কারণ চোখ কান খোলা রাখতে হবে সব সময় বন্ধ রাখা যাবে না নামাজের মধ্যেও চোখ বন্ধ করা যাবে না নামাজের মধ্যে যদি আমি চোখ বন্ধ করি তেলাবাদ করি করা যাবে চোখ বন্ধ করা যাবে না চোখ খোলা থাকবে চোখ কান মুখ সব খোলা থাকবে কিন্তু চোখকে দৃষ্টিকে সংযত রাখতে হবে এটার নাম বাসার সংযতটা কিভাবে সংযতটা হলো যে যেই দিকে তাকানো দরকার সেই দিকে বেশি বেশি তাকাইতে হবে আর দিকে তাকাইতে আল্লাহ রব্বুল আলমিন এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন সেই দিকে তাকানো যাবে না এটার নাম হলো সংযত রাখা আল্লাহ রসুল সাল্লা ইসলাম আলী রাজি আল্লাহ তালকে লক্ষ্য করে বলছেন ইয়া আলী হে আলী সময় দৃষ্টি চলে গেলে দৃষ্টি দিও না কারণ প্রথম দৃষ্টিটা তোমার পরের দৃষ্টিগুলো তোমার নয় প্রথম তুমি রাস্তা দিয়ে যাচ্ছ কোনো মহিলা দেখছো বা কাউকে দেখছো তুমি বাস এরপরে দৃষ্টি সংযত করে ফেলো দ্বিতীয়বার আর দেখিও না কারণ প্রথম দৃষ্টিটা তোমার তুমি দেখছো পরবর্তীতে যখন আবার দেখবা এখন দৃষ্টি আর তোমার থাকবে না শয়তান তোমার দৃষ্টির সাথে মিশে যাবে তখন শয়তান আবার তোমার অন্তরের ভিতরে ওয়াস ওয়াসাতুর এই জন্য আল্লাহ এখানে আরেকটা কথা বলছেন ইন্নাল্লাহ খাবির বিমা ইয়াসনাউন বাহ্যিকভাবে মনে হচ্ছে তুমি ভালো মানুষ ভদ্র মানুষ কিন্তু ভিতরে অন্তরে নড়াচড়া করতেছে এই যে ভিতরে কি নড়াচড়া করতেছে এটা আল্লাহ রব্বুল আলমী জান মানে এই জন্য হেজাবের ক্ষেত্রে পর্দার ক্ষেত্রে খালি উপরে দিয়ে সংবরণ করে রাখলাম ভিতরে ভিতরে চিন্তা করলাম এটাও করা যাবে না আল্লাহবাক এখানে হেজাবের ক্ষেত্রে উপরকে যেমন অন্তর্ভুক্ত করেছেন ভিতরকেও অন্তর্ভুক্ত করছেন দুইটা মিলে হেজাব খালি উপরে হেজাব না উপরে যদি হেজাব হইতো তাহলে পত্রপত্রিকা ইদানিং দেখেন না মাদ্রাসার প্রিন্সিপাল কি করছে অনেক মাদ্রাসার বড় বড় হুজুর বর্তমানে অনেক খবর পত্রপত্রিকা আসতেছে না এদের উপরে দিতে দেখতে মনে হয় যে খুবই ভালো মানুষ কিন্তু এদের হেজাব ভিতরে নাই ভিতরে হেজাব হয় নাই উপরে দিয়ে হয়তো বাহ্যিক হেজাব মনে হয়েছে হ্যাঁ, এই জন্য মা বোনদের ক্ষেত্রেও খালি উপরে ঢেকে রাখার নাম হেজাব না ভিতরেও হেজাব লাগবে ভিতরেও পর্দা লাগবে কিন্তু আবার ভিতরের পর্দা আসল পর্দা বাইরের পর্দা খুলে দাও এরকমও কিছু ফিরের জিকির আছে যে বাতি বন্ধ করে দাও আর ভিতরের পর্দা আসল পর্দা বাইরের পর্দা খুলে দাও বাস নারী পুরুষ মিলে জিকির করে এরকম শয়তানও বাংলাদেশে আছে অনেক আছে তাহলে বাহিরের পর্দাও লাগবে বাইরেরও লাগবে কারণ ভিতরেরটা ঠিক করতে হলে বাইরে লাগবে তবে বাহিরে ভিতরে দুই জায়গা মিলে হলো হেজাব আচ্ছা দৃষ্টিকে সংযত রাখা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হজের সময় যখন আরাপাত থেকে মুজদালিফার দিকে আসতেছেন নবী সাল্লা ইসলামের ওটের মধ্যে ফজল বিন আব্বাস রাদি আল্লাহ তালহমা নবী সাল্লামের চাচা দাবাই আলী রাদিল্লাহ ভাই উনি উঠতি বয়সের যুবক নবী সাল্লাহ সাল্লামের সাথে বসছেন তো আসতেছেন উনি মহিলারা আসতেছেন রাস্তা দিয়ে উনি এভাবে তাকায় তাকায় দেখতেছেন আল্লাহ রসুল সালাম তার ঘাটটাকে ধরে আরেক দিকে ফিরে দিয়েছেন ফিরে দিয়ে বলতেছেন যে দেখ খবরদার এইভাবে মহিলাদের দিকে তাকানো যাবে না নবী সালাম সরাসরি ঘাট ফিরাই দিয়ে মানে শিক্ষা দিলেন যে এইভাবে তাকানো যাবে না মানে একবার তাকাইছো দেখছো এরপরে আর এইভাবে তাকায় তাকায় দেখা যাবে না তাহলে দৃষ্টিকে সংযত করা এটা আমাদের প্রথম হেজাব এক নম্বর হেজাব আর দ্বিতীয় হেজাব হলো হেফাজতে ফুরুজ মানে যৌনাঙ্গের হেফাজত জেনা বেবিচার সমকামিতা অশ্লীলতা এগুলো থেকে নিজের যৌবনকে যৌনাঙ্গকে সংরক্ষণ করা এটা হলো দ্বিতীয় হেজাব নবী সাল্লাম বলেন আমাকে যদি আমার কোনো উম্মত দুইটা জিনিসের জামানত দিতে পারে আমি রাসুল তাকে জান্নাতের জামানত দিয়ে দিব সোহান একটা হলো মা বাইনা লেহিয়াইহে এখানে দুই চোয়াল এখানে দুইটা হাড্ডি আছে এই দুই চোয়ালের মধ্যবর্তী জায়গাটা এটা হলো মুখ এই মুখের জামানত মানে মানুষের যত অপরাধ হয় গুণা হয় মারামারি হয় সংঘর্ষ হয় যা হয় জমিনে এটার মূল এখানে এটার দ্বারা ঘিবত হয় মিথ্যা হয় চবলকরি হয় গালিগালাস হয় তারপরে কুটনামি হয় তারপরে দেখবেন এটা দিয়ে অনেক অপরাধ অনেক গুণা এটা দিয়ে হয় এটাকে সংযত করতে পারলে মোটামুটি জান্নাতে যাওয়া সহজ আরেকটা হলো মা বাইনা রেজলাই হে দুই ফায়ের মধ্যবর্তী স্থান এটা দ্বারাও সমাজে অসংখ্য অপরাধ সংগঠিত হয় আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন এই দুইটা কেউ যদি আমাকে সংযত রাখার জামানত দিতে পারে তা আমি রাসুল তাকে জান্নাতের জামানত দিয়ে দিতে পারে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আল্লাপাক ছায়ার ব্যবস্থা করে দিবেন সুহান আল্লাহ কেয়ামতের ময়দানে আল্লাহর এই ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না তন্মধ্যে এক শ্রেণী হলো যেই যুবক তার যৌবনকালকে আল্লাহর এবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করেছে আল্লাহর আবাদতে অতিবাহিত করছে মানে তার যৌবনকে হেফাজত করছে সংরক্ষণ করেছে আরেকটা শ্রেণী আছে ওই লোকটা যাকে দাঁত হু এমরা আতুন জাতা মানসাবিন জামালেন তাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী নারী তাকে জানাবে বিচারের দিকে আহ্বান করেছে কিন্তু সে বলছে কি ইন্নি আখাফুল্লাহ আমি আমার আল্লাহকে ভয় করি যে কথা বলছিলেন ইউসুফ আলাইহিসালাম আমি আমার আল্লাহকে ভয় করি এই কথা বলে আল্লাহর ভয়ে যারা এই জানা বেবিচার অশ্লীলতা থেকে বিরত থাকবে এদেরকেও আল্লাহ রব্বুল্লা আলমিন কেয়ামতের ময়দানে আল্লাহর ব্যবস্থা দিন ছায়ার মধ্যে জায়গা দিবেন সুহান আল্লাহ তাহলে এই দুইটা হলো পুরুষের হেজাব এবার আসি আমরা নারীর হেজাব নারীর হেজাব কয়টা চারটা আচ্ছা দৃষ্টি সংযত রাখা এখন বিয়ে করতে গেছেন বিয়ে করবেন পাত্রী দেখতে গেছেন আপনি বললেন যে না আমার আল্লাহ কাছে দৃষ্টি সংযত রাখতে হবে পাত্রী দেখা যাবে না এখানে কি সংযত রাখতে হবে হ্যাঁ এটা বিশেষ এই জন্য আল্লাহ সংযত বলছেন মানে যখন দেখার দরকার হবে তখন দেখতে হবে যেখানে অনুমতি আছে সেখানে দেখতে হবে আবার যৌবনের হেফাজত করতে বলছে তাই বলে স্ত্রীর কাছেও হেফাজত করবেন আল্লাহ বলছে হেফাজত করার জন্য বরং স্ত্রীর কাছে স্বামীর কাছে হেফাজত না করাটাই আবাদত কি বলেন আল্লাহ রসুল সাল্লাম বললেন যে মুমিনেরা রাত্রে স্বামী স্ত্রী ঘুমায় এটাও সদাকা এটাও সওয়াব হয় এরা খালি ঘুমায় না এটা সওয়াবের কাজ সদাকার কাজ তো অনেক সাহাবি মনে মনে একটু একটু মুস্কি হাসে দেখো স্বামী স্ত্রী এগুলো করবে তাও বলে এগুলো এবাদত এটা কেমন কথা এটা কেমন নবী সালাম বলতেছেন এটাও সদাকা আল্লাহ রসুল সাল্লাম বললেন যদি স্বামী স্ত্রী একত্রে না থেকে তোমরা যদি অন্য নারীর সাথে অন্য পুরুষের সাথে রাত কাটাইতে জানাবে বিচার করতে সেটা গুণা হইতো না তো ওইটা যদি গুণা হয় তাহলে এটা স্বভাব হবে না কেন এটাও একটা এবাদতের কাজ স্বভাবের কাজ বরং এটা স্বামীর অধিকার স্ত্রীর অধিকার এটা হক আচ্ছা এই জন্য বিশেষ মুহূর্তে আপনি পাত্রী দেখতে গেছেন সেখানে যতটুকু শরীয়ত দেখার অনুমতি দেয় ততটুকু দেখা যাবে শরীয়ত কতটুকু অনুমতি দেয় শরীয়ত মুখমণ্ডল দেখার অনুমতি দেয় পায়ের দিকে দেখার অনুমতি দেয় হাতের দিকে দেখার অনুমতি দেয় আর যদি বিশেষ কোনো অংশের কোনো রোগ ব্যাধির আশঙ্কা থাকে তাহলে দেখতে পারবে মানে গাড়ের দিকে বা অন্য কোনো অংশে যে তার কেউ বলছে যে শোনো এই মেয়ের কিন্তু শ্বেত রোগ আছে মানে আসলে আছে কি না এটা দেখার প্রয়োজন তবে বুক ফিট তারপরে হাঁটু পর্যন্ত এই অংশ কোনো অবস্থায় বিয়ে করার উদ্দেশ্যেও দেখা যাবে না এ স্বাভাবিক জিনিসগুলো শরীয়ত দেখার অনুমোদন দেয় তবে একাকি না সেখানে ওই মেয়ের অবশ্যই মাহারাম সাথে থাকতেই হবে মাহারামবিহীন কোনো পাত্রকে দেখানো শরীয়তে যায় তাকে মাহারামের সামনেই দেখাতে হবে যে তাদের দুজনকে একত্রে ছেড়ে দিলাম একজন আরেকজনের দেখুক এইরকম দেখার জন্য ছেড়ে দেওয়া যাবে না দেখতে হবে মাহারামের সামনে বাপ থাকবে অথবা ভাই থাকবে এরকম কোনো মাহারাম সাথে থাকবে এই অবস্থায় দেখবে এবং যিনি বিবাহ করবেন তিনি নিজের পাত্রী নিজের স্ত্রী দেখে নেওয়াটাই সুন্না আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এক সাহাবিকে উনি বিয়ে করতে গেছেন তো জিজ্ঞাসা করলেন তুমি কি পাত্রী দেখছো বললেন যে না তো নবী সালাম জানেন যে ওই মেয়ের চোখে সমস্যা আছে তো নবী সালাম বললেন ভালো করে দেখে নাও আনসার সাইয়া কারণ আনসার নারীদের চোখে অনেক সময় সমস্যা থাকে এজন্য ভালো করে দেখে নিও মানে চোখটা ভালো করে দেখিও আনসার নারীদের নবিসাম ডাইরেক্ট বলেন নাই যে ওই নারীর সমস্যা আছে বলছে আনসার নারীদের অনেক সময় চোখে সমস্যা থাকে এজন্য তুমি একটু ভালো করে দেখে নিও এই জন্য ভালো করে দেখে নেওয়াটা সুন্না অনেকে মনে করে আমার মা দেখছে আমার বোন দেখছে আমার আর দেখা দরকার নেই কিন্তু তারপরেও দেখাটা উচিত যিনি বিবাহ করবেন উনি দেখে নেবেন